السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا وقال النبي الكريم صلى الله تعالى عليه وسلم من أحيا سنتي عند فساد أمتي فله أجر شهيد آمنت بالله صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والعاقبة للمتقين والحمد لله رب العالمين মৃত ব্যক্তির বিধিবিধান সম্পর্কে আমাদের আলোচনা চলছিল গত সপ্তাহে এর প্রথম পর্ব আলোচনা হয়েছে এই সপ্তাহে ইনশাআল্লাহ বাকি আলোচনা হবে মৃত ব্যক্তির বিধিবিধানের ক্ষেত্রে কিছু সুন্নত এবং কিছু বেদাত উভয়টাই সমাজে প্রচলিত বাকি বাস্তবতা হলো সুন্নতের তুলনায় বেদাতটাই অধিক প্রচলিত যারা বেদাতি তারা তো বেদাতি কাজ করেই এমনকি যারা বেদাতি না নিজেদের দাবি অনুসারে বা নিজেদের ভাবনা অনুসারে তারাও এই ক্ষেত্রে এসে অনেকেই বেদাতের মধ্যে লিপ্ত থাকে কিন্তু এটা যে বেদাত এই চেতনা বা এই জ্ঞান তার ভেতরে নেই এমনিও দুনিয়ার মধ্যে যারা বেদাতি আছে তারা বেদাতকে বেদাত ভেবে তো আর সেই কাজে লিপ্ত হয় না বেদাতকে হক ভাবে বেদাতকে সুন্নত ভাবে ভেবে তার মধ্যে লিপ্ত হয় কিন্তু আসলে দেখা যায় কাজটা সুন্নত না বরং কাজটা হলো বেদাত তো উল্লাহ সাল আলী হাসলাম তার হাদিসের মধ্যে বলেন মান আহিয়া সুন্নতি ইংদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু শাহিদিন যেই ব্যক্তি আমার উম্মতের ফাসাদের সময়ে আমার সুন্নতকে জীবিত করবে সেই ব্যক্তি একজন শহীদের মর্যাদা পাবে তাহলে এই সুন্নতগুলো আমাদের কাছে যতটাই অপরিচিত হোক না কেন বা যতটাই অপ্রিয় হোক না কেন তারপরও আমরা যদি মর্যাদা পেতে চাই তাহলে রসুলের সুন্নতের উপরে চলতে হবে বেদাতকে ছাড়তে হবে আমাদের মধ্যে এই যে বেদাতগুলো ঢুকে গিয়েছে এর অন্যতম কারণ হলো আমরা জ্ঞানের উৎস যেটা হওয়া দরকার ছিল সেটাকে না বানিয়ে যেটা না হওয়া দরকার ছিল সেটাকে বানিয়েছি এই যে দুনিয়ার মধ্যে মুসলমানরা এখন হতাশায় ভুগছে প্রচণ্ড হতাশা এমনকি আল্লাহর ব্যাপারেও তাদের মনোভাব পাল্টে গেছে যে আল্লাহ যে তাদেরকে এই বেইজ্জতি থেকে এই লাঞ্ছনার জীবন থেকে এই নির্যাতনের জীবন থেকে পুনরায় উদ্ধার করতে পারেন তাদেরকে আবার সম্মান ইজ্জাত মর্যাদা গৌরবের আসনে বসাতে পারেন এই চেতনায় ভেতর থেকে হারিয়ে গিয়েছে এর অন্যতম একটা কারণ হলো মানুষ মুসলমানদের হালাত মুসলমানদের অবস্থা কি এটা জানার জন্য সেকুলার মিডিয়াকেই একমাত্র উপজীব্য বানিয়ে নিয়েছে তাদের ভরসা তাদের সকল তাহকিক সকল গবেষণা সকল রিসার্চের ভিত্তি হলো একমাত্র সেকুলার মিডিয়া যাদের উদ্দেশ্যই হলো দুনিয়ার সামনে ইসলামের বদনাম করা মুসলমানদের মনোবল ভেঙে দেওয়া মুসলমানদের দুর্বল সাইডগুলো উপস্থাপন করা যার কারণে সকলে হায় হায় করছে কিন্তু কারো ভেতরে আসার আলো জেগে উঠছে না জাগবে কিভাবে তারা তো নিজেদেরকে উপস্থাপন করে সুপার পাওয়ার হিসাবে তো তাদেরকে সুপার পাওয়ার হিসাবে দেখতে দেখতে আল্লাহ যে সুপার পাওয়ার এই কথা মানুষ ভুলে গিয়েছে এজন্য ইমাম মুসলিম রহমতুল্লাহ আলহি তার প্রসিদ্ধ হাদিসের কিতাব সহি গ্রন্থ সেই গ্রন্থের মধ্যে একটা অধ্যায় রয়েছে বাবু নাহি আনিল হাদিস বিকুল্লিমা সামিয়া যা শুনবে তা বলে বেড়ানো নিষেধ এই সংক্রান্ত অধ্যায় সেখানে তিনি রসুল উল্লাহ সাল্লাম থেকে একটা হাদিস উল্লেখ করেছেন কাফা মানুষের মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যা শোনে তাই বলে বেড়ায় আজকাল প্রায় একশো জনের মধ্যে নিরানব্বই পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট মানুষের মধ্যেই এই রোগ আছে যা শোনে তাই বলে বেড়ায় কোনো তাহকিকের প্রয়োজন অনুভব করে না আল্লাহ তালা কোরআনেই বলেছিলেন ইয়া ইউহাল্লাদিন আমানু إن جاءكم فاسق بنبأ فتبينوا أن تصيبوا قوما بجهالة فتصبحوا على ما فعلتم نادمين হে ইমানদাররা কোনো একজন পাপী ব্যক্তি যদি তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসে আগে তাহকিক করো যাতে করে তোমরা কোনো সম্প্রদায়কে নিজেদের অজানা থাকার কারণে নিজেদের অজ্ঞতার কারণে তাদেরকে দোষারোপ করে না বসো আর এর ফলাফলে একদিন তোমাদেরকে লজ্জিত হতে হবে তো এই জন্য ফাসেক ব্যক্তি সংবাদ নিয়ে আসলে প্রথম কাজ হলো তাহকিক করা ফাসেকের ক্ষেত্রে যখন এই কথা কাফেরের ক্ষেত্রে বেদাতির ক্ষেত্রে কথা তো আরও বেশি গুরুতর হওয়া দরকার ইমাম বুখারি রহমতুল্লাহ আলী তার সহি গ্রন্থের মধ্যে একটা অধ্যায় কায়েম করেছেন এই শিরোনামে বাবু কাউলিন নবী সাল্লাহ আলী হাসাল্লাম লাতাস আলু আহলাল কিতাব আনসাই ইন রসুলের এই বাণী সংক্রান্ত অধ্যায় যা রসুল বলেছেন আহলে কিতাবকে ইহুদি নাসারাদেরকে কোনো বিষয় সম্পর্কে জিজ্ঞাসাই করবে না জিজ্ঞাসা করলে জবাব দেবে সেই জবাব বিশ্বাস করবে জিজ্ঞাসাই করবে না তার মানে আপনার এখন আন্তর্জাতিক খবর দরকার তো খবরের জন্য তাদের মিডিয়া পড়বেই না এটাই তো অর্থ বলবে মিডিয়া না পড়লে জানবো কিভাবে আরে জানার জন্য সহি উৎস সন্ধান করো আর যদি সহি উৎস না পাও না জেনে থাকো কিন্তু তাই বলে মিথ্যাটা কেন জানছো তারা যে ধীরে ধীরে তোমার ব্রেইন ওয়াশ করছে যুগের পর যুগ যাওয়ার পর তোমাকে যে বুদ্ধি প্রতিবন্ধী বানিয়ে রাখছে এই চেতনা এই ধারণাও তো তোমার ভেতর থেকে হারিয়ে গিয়েছে তো রসুল বলেছেন যে খবরদার তাদেরকে কিছু জিজ্ঞাসাই করবে না কারণ করলে কি হবে অন্য হাদিসে বলেন তারা তোমাদেরকে হেদায়ত দিবে থেকে পথ দেখাবে থেকে তারা নিজেরাই তো পথ হারা আর তাদের সংবাদ বিশ্বাস করলে কি হবে জানো অন্য হাদিসের মধ্যে বলছেন ইম্মা আন্তুসদ্দিকু বিবাতিলিন আও তুকাদ্দিবু বিহাক্কিন হয়তো কোনো মিথ্যাকে সত্য মনে করবে বা কোনো সত্যকে মিথ্যা মনে করবে তো পারলে সহি উৎস থেকে সন্ধান করো ভিতরে সাহস বাড়বে ভিতরে বল আসবে আর এই সমস্ত উৎস থেকে যদি জ্ঞান অর্জন করো ধীরে ধীরে নিজেদের যা হওয়া দরকার ছিল তা থেকে হারিয়ে যাবে তো কাফেরদের ক্ষেত্রে কাফেরদের থেকে এলেম নেওয়ার ব্যাপারেও সতর্কতা দরকার ফাসেকের থেকে এলেম নেওয়ার ব্যাপারেও সতর্ক দরকার বেদাতির থেকে এলেম নেওয়ার ব্যাপারেও সতর্কতা দরকার কিন্তু এলেম যে কার থেকে নিতে হবে সেটাও আমরা আজকাল বাছ বিচার করি না যা শুনেছি এরকম লেবাস পরে আমার সামনে যে যা বলবে তাই তো কোরআন তাই তো হাদিস সেটাকেই অকাট্য রূপে বিশ্বাস করতে হবে আমাদের মানসিকতা এরকম কিনা অথচ ইমাম মুসলিম রহমতুল্লাহ আলহি তার সহি গ্রন্থের বড় এক ভূমিকা লিখেছেন মুকাদ্দিমা এই মুকদ্দিমার মধ্যে ইবনে সিরিন রহমতুল্লাহ আলহি থেকে একাধিক সূত্রে একটা বর্ণনা উল্লেখ করেছেন ইন্নাহাদা দিন ফানজুরু নিশ্চয়ই এই এলেম হলো দিন এই এলেমটা দুনিয়া না এই এলেম ওহির এলেমটা হলো দিন সুতরাং ভালো করে লক্ষ্য করো কার থেকে দিন গ্রহণ করছো কাফেরের থেকে না বেদাতির থেকে না মিথ্যুকের থেকে না দাজ্জালের থেকে না কাজাবের থেকে না ফাসেকের থেকে আগে ভালো করে লক্ষ্য করো যদি লক্ষ্য না করো সোহে ইলমের সঙ্গে গলদা ইলমের মিশ্রণ হবে তুমি যেটাকে ইসলাম ভাববে আসলে সেটা ইসলাম না তো আজকাল এই যে এত বেদাত সমাজে ঢুকে গিয়েছে মানুষ সুন্নত শুনলেও ভেতরে চমকে উঠে আর এটা নাকি সুন্নত কি হাস্যকর কথা তাহলে এতকাল শুনলাম না কেন ভুলটা জানলাম কেন আরে নিজের দোষের কারণে এমন হয়েছে কার থেকে জ্ঞান নেওয়া দরকার ছিল এই মানদণ্ডটাই আমরা হারিয়ে ফেলেছি আমরা মানদণ্ড বানিয়েছি পোশাককে দাড়িকে পাগড়িকে টুপিকে অথচ রসুলের যুগের মুনাফিকদের মধ্যে এগুলো ছিল ছিল না আরবের পোশাকই তো এগুলো এখনো দেখবেন যদি ড্যান্স ক্লাবে গিয়ে তার নাচে এই জুব্বা গায়ে দিয়ে মাথার মধ্যে একটা রুমাল পরে তারপরে ড্যান্স করতে থাকে তো সেই যুগেও তো এমনই ছিল এই যুগের মধ্যে এমন যারা মুনাফিক রূপী যারা বেদাতি তারাও তো এই সমস্ত লেবাস ধারণ করেই আমাদের সমাজের মধ্যে বিষাক্ত মনোভাব ছড়িয়ে দিচ্ছে আমাদের ইমান চুরি করে নিচ্ছে কিন্তু যেহেতু মানদণ্ড পাল্টে ফেলেছি এখন আর হক বাতিলের মধ্যে পার্থক্য করতে পারছি না এর জন্য সচেতনতা দরকার সুন্নাহ গ্রহণ করার জন্য বেদাত দূর করার জন্য তো ছোট্ট ভূমিকাটা মাথায় রাখলে ইনশাল্লাহ কথাগুলো গ্রহণ করা সহজ হবে তো গত সপ্তাহে যেখানে শেষ করেছিলাম তার পরের ধাপগুলো ইনশাআল্লাহ সপ্তাহে আলোচনায় আসছে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো একজন ব্যক্তি যখন মুমূর্ষ অবস্থায় শায়িত থাকে সেই সময় অনেকেই মনে করে তার মনে হয় পর্দার বিধান রহিত হয়ে গেছে বুড়া শুয়ে আছে বিছানার মধ্যে অন্তিম শয্যায় শায়িত এমত অবস্থায় দেখা যায় বেগানা নারীরা সারা জীবন যাদের থেকে পর্দা করেছে তারাও দেখতে আসে হাদিয়া তোফা নিয়ে আসে ফলফলাদি নিয়ে আসে আসে কথা বলে দেখা করে এমনকি অনেক সময় হাত ধরে কপালে হাত দেয় মাথায় হাত বুলিয়ে দেয় এ কাজগুলো হয় কিনা সমাজে অথচ যখন পর্যন্ত আমার ভেতরে সেন্স কার্যকর আছে আমি পাগল হয়ে যাইনি আমার বিবেক হারিয়ে যায়নি ততক্ষণ পর্যন্ত পর্দার বিধান থাকবে তাতে আমি যতই অসুস্থ হই না কেন আমার বয়স যতই হোক না কেন পর্দার বিধান কিন্তু রহিত হবে না কিন্তু এই জায়গায় এসে সারা জীবন মানুষ পর্দার ব্যাপারে সতর্ক থাকে এই জায়গায় এসে অনেক মানুষ পর্দার ব্যাপারে গাফেল হয়ে যায় কারো কারো ভেতরে এই চেতনা আসে যে না আসলে এটা তো ঠিক হচ্ছে না গুণা হচ্ছে কিন্তু এখন বললে লোকে কি ভাববে মানুষও মন্দ মন্তব্য করে বসে কিনা কটু কথা বলে বসে কিনা এই ভয়ে আর মুখ খোলে না আর আশপাশের যারা আছে স্ত্রী আছে সন্তান আছে অন্যান্য আত্মীয় স্বজন আছে তাদের তো দিন সম্পর্কে জ্ঞানই নেই তারা তো পর্দার কোনোদিন ধারও ধারে না যার কারণে এই ব্যাপারে তারাও সচেতন না তো যেই মানুষটা সারা জীবন নিজেকে পবিত্র রেখেছিল নিজের চোখকে চোখের জিনা থেকে হেফাজত করেছিল মৃত্যুর আগে চোখের জিনা নিয়ে সে কবরে যাচ্ছে এজন্য বিষয়টা খুব কোনো হালকা বিষয় না রসুলিতে বলে দিয়েছেন চোখের জিনা দেখা কানের জিনা শোনা জবানের জিনা কথা বলা হাতের জিনা ধরা পায়ের জিনা চলা আর লজ্জাস্থান হলো এই সবগুলোকে সত্যে পরিণত করে বা মিথ্যা পরিণত করে কিন্তু প্রতিটা ধাপেই জিনা তাহলে বড় জিনা করছে না ঠিক আছে ছোট জিনা সেটাও তো জিনা আরে বড় সাপের কামড়েও মানুষ মরে ছোট সাপের কাপড়েও তো মানুষ মরে কুকুর ছোট কুকুর কামড় দিলে কি বিষ শরীরে ঢোকে না তাহলে গুণা চোখের জিনা নিয়ে এসে কবরে যাচ্ছে সারা জীবন ভালো ছিল তওবা করে রেখেছিল কিন্তু মৃত্যুর সময় এই গুণা থেকে তো আর তওবারও তৌফিক হয়নি এজন্য এই ব্যাপারে সচেতনতা দরকার এরপর আরেকটা গাফলতির বিষয় হলো যখন জানাজা হয়ে যায় জানাজার পর কি কি বেদাত আছে আলোচনা হয়েছে গত সপ্তাহে জানাজা হওয়ার পর লাশটা যখন কবরস্থানের দিকে নিয়ে যায় নেওয়ার সময় মানুষ আরো অনেক ধরনের বেদাতে লিপ্ত হয়ে যায় এর মধ্যে একটা বেদাত হলো লাশটা যখন কাঁধে নেয় জোরে জোরে কালিমায় শাহাদত পাঠ করতে থাকে আপনি বলবেন কালিমায় শাহাদত পাঠ করা আবার বেদাত হয় কিভাবে অথচ এটা একটা পবিত্র কালিমা যেই কালিমা একজন আশি বছরের কাফের পড়লেও আল্লাহ তার গুণা মাফ করে দেয় আমি আপনাকে জিজ্ঞেস করি নামাজ পড়া ভালো কাজ না খারাপ কাজ নামাজ বেশি পড়লে সব হবে না গুণা হবে ফজরের নামাজ দুই রাগাত আমি পড়লাম চার রাগাত সব হওয়ার কথা না গুণা হওয়ার কথা কেন নামাজ তো ভালো জিনিস দুই রাগাতের জায়গায় চার রাগাত পড়লাম দুই রাগাত পড়লে দশ নেকি যদি হয় তাহলে চার রাগাত পড়লে বিশ নেকি ছয় রাগাত পড়লে তিরিশ নেকি আট রাগাত পড়লে চল্লিশ নেকি বাড়ার তো কথা কমে কেন আবার তিন সময়ে নামাজ পড়াই নিষেধ সূর্যোদয়ের সময় সূর্যাস্তের সময় আর ঠিক দ্বিপ্রহরের সময় নামাজ পড়াই নিষেধ আচ্ছা নামাজ পড়া আবার নিষেধ হবে কেন এটা কেমন কথা নামাজ পড়লে তো সব হওয়ার কথা এই সময় পড়লে আবার গুণা হবে কেন রোজা কত ভালো জিনিস রমজানের ঈদের দিন কোরবানির ঈদের দিন আর কোরবানির ঈদের পরের তিন দিন বছরে এই মোট পাঁচ দিন রোজা রাখলে গুণা হয় কেন তার মানে শুধু কাজ ভালো হলেই হয় না তরিকাও ভালো হতে হয় আমরা আগে একদিন মোল্লা আলী কারি হানাফি রহমতুল্লাহ আলী সূত্রে মিসকাত শরীফের প্রসিদ্ধ ব্যাখ্যা গ্রন্থ মিরকাতের উদ্ধৃতিতে একদিন বলেছিলাম যে রসুলের অনুসরণ দুইভাবে করতে হয় রাসুল যা করেছেন তা করব রাসুল যা ছেড়েছেন তা ছাড়ব করার ক্ষেত্রেও রাসুলের অনুসরণ ছাড়ার ক্ষেত্রেও রাসুলের অনুসরণ কেউ যদি উল্টোটা করে সে বেদাতি তো রাসুল যেই কাজ ছেড়েছেন আমরা কেন সেই কাজ করব আর রাসুল যেই কাজ করেছেন আমরা কেন সেই কাজ ছাড়বো মৃত ব্যক্তির অনেক বিধান এমন আছে যেটা রসুল করেছেন সাহাবিরা করেছেন তাবেয়াইরা করেছেন আমরা করি না আবার অনেক জিনিস এমন আছে যেটা তারা করেননি আমরা করি তো এর মধ্যে অন্যতম একটা বিষয় হলো এটা যে মৃত ব্যক্তিকে যখন কবরের দিকে নিয়ে যাওয়া হয় তখন আমরা এমন অনেক কাজ করি যেটা শরীয়তে প্রমাণিত না অনেক সাহাবির থেকে এই সমস্ত ব্যাপারে বিভিন্ন সতর্ক বাণী বর্ণিত আছে যেমন এক সাহাবি রদিয়াল্লাহ তাহলে আনহু আমর ইবনুল আস মিশরের বিজয়ী বিখ্যাত বীর তিনি বলেন তার ওসিয়াত নামার মধ্যে ওসিয়াত তো বোঝেন একজন ব্যক্তি মারা যাওয়ার আগে বিশেষ কিছু উপদেশ দিয়ে যায় এটাকে ওসিয়াত বলে তার ওসিয়াতের মধ্যে বলেন ফাইদা আনা মৃত্যু ফালা তাসহাবনি না ইহাতুন ওয়ালা নারুন আমি যখন মারা যাব খবরদার আমার লাশের সঙ্গে যেন কোনো বিলাপকারী আর্তনাদকারীও না যায় কোনো আগুনও না যায় সেই যুগে এর প্রচলন ছিল যখন লাশ নিয়ে যাওয়া হতো অনেক আর্তনাদকারী থাকতো যারা গাল চাপড়ে কাপড় ছেড়ে পিঠে বাইরিয়ে তারপর হলো শোক প্রকাশ করত। তিনি বলছেন খবরদার এই বেদাতে যেন আমার সঙ্গে না যায় একইভাবে আগুন মশাল জ্বালাতো তো এই আগুনও যেন আমার সঙ্গে না যায় কারণ এটা রসুল থেকে প্রমাণিত না আবু হুরার রদি আল্লাহ আনহু থেকে এক রেওয়ায়ত আছে তিনিও বলেন রসুল্লাহ সাল্লাহ আলী হাসলাম থেকে লা তুতবাউল জানাজা বিসৌতিন ওয়ালা নারিন জানাজার অনুগামী করা হবে না কোনো আওয়াজকে অথবা কোনো আগুনকে তার মানে সেখানে কোনো আওয়াজ করা হবে না কোনো আগুনও জ্বালানো হবে না আওয়াজ সকল আওয়াজ সেখানে নিষেধ তাহলে কি করবে মানুষ নীরব থাকবে মৃত্যুর কথা স্মরণ করবে এই যে চোখের সামনে তার একটা লাশ পড়ে আছে সেই লাশকে কাঁধে করে কবরের দিকে নিয়ে যাচ্ছে একদিন যে তাকেও এভাবে কবরের দিকে যেতে হবে এই কথাটা ভাববে অন্তরের মধ্যে আল্লাহর ভয় আখেরাতে স্মরণ জাগ্রত করবে কাজ হলো এটা কিন্তু মানুষ কাজ বানিয়ে ফেলেছে অন্যটা হানাফি মাঝহাবের প্রখ্যাত ফতোয়ার গ্রন্থ বাদায় সনায় এই কিতাবের মধ্যে আল্লামা কাসানি রহমতুল্লাহ আলহি লেখেন ওই উতিল ও সমতা ইদাত্তাবা আল জিনাজা যখন জানাজার অনুসারী হবে লাশ নিয়ে কবরের দিকে যাবে তখন দীর্ঘ সময় পর্যন্ত চুপ থাকবে ওয়াকরাহ রাফা জিকর সেই সময়ে যদি কেউ জিকির করার জন্য গলার আওয়াজকে বড় করে এটা মাকরু হবে দলিল কি লিমা রুই আন কাইস ইবনে উবাদ আন্নাহু কাল সাহাবি কাইস ইবনে উবাদ থেকে বর্ণিত আছে তিনি বলেন কান আসহাব রসুল ইল্লাহ সাল্লাহ আলী হাসলাম ইয়াকরাহুন সৌত আইন্দা সালাসা আল্লাহ রসুলের সাহাবিরা তিন জায়গায় আওয়াজকে অপছন্দের নজরে দেখতেন অর্থাৎ তিন জায়গায় আওয়াজ করাকে ভালো চোখে দেখতেন না সেটা যেই আওয়াজই হোক না কেন এক নম্বর হলো আইন্দাল কিতাল লড়াইয়ের সময় যুদ্ধের সময় জিহাদের সময় ওয়াইন্দাল জেনাজা দ্বিতীয় হলো জানাজার সময় যখন লাশ কবরের দিকে নিয়ে যাওয়া হয় সেই সময় তিন নম্বর হলো জিকর জিকির করার সময় অন্য আওয়াজ এই তিনও প্রকার আওয়াজকে তারা অপছন্দ করতেন এক কারণ দ্বিতীয় কারণ হলো ওয়ালি আন্নাহু তাসাব্বুহুম বি আহলিল কিতাব ফাকানা মাকরুহান এটা হলো আহলে কিতাবের সাদৃশ্য হয় যারা আহলে কিতাব মুসলমান না তাদের আচরণ হলো এরকম আর ইসলাম সব ক্ষেত্রে শিখিয়েছে তাদের বিরোধিতা করো আর এই ক্ষেত্রে এসে আমি তাদের অনুসরণ করলাম তাহলে এটা ইসলাম সম্মত হবে না ইসলাম বহির্ভূত হবে তাহলে জিনিস ভালো হলেই কাজটা ভালো হয়ে যায় না আজানের মধ্যে যখন মহাজিন বলে আসাদুয়ান্না মোহাম্মদ রসুল্লাহ অনেকে দেখা যায় আঙ্গুল দুটো তুলে চোখের মধ্যে একটা গুতা মারে তো কি হয়েছে ভাই চোখে কি ব্যথা করছে না ব্যথা না এটা নাকি আদব রাসুলের মহব্বত চোখে লাগাচ্ছে অথচ আরে তোমার মহব্বত তো আবু বকরের চাইতে বেশি না তোমার মহব্বত তো অমর ওসমান আলী হাসান হুসাইনের চেয়ে বেশি না তারা তো জীবনেই আচরণ করলো না তাহলে তুমি নতুন করে কোন ভালোবাসা ইম্পোর্ট করলে কোথেকে এনেছো এই ভালোবাসার এই প্রকার এটা কি পরবর্তী কারো থেকে এনেছো তাহলে আদর্শ কাকে মানো আল্লাহ রসুল বা তার সাহাবিদেরকে নাকি পরবর্তী কাকে তাহলে কার সাফাত চাও কেমতের দিন রসুলের সাফাত না পরবর্তী কারো সাফাত তাহলে কাজ ভালো হলেই হবে না তরিকাও ভালো হতে হবে যেই তরিকা গ্রহণ করেছেন রসুল যেই তরিকা গ্রহণ করেছেন সাহাবিরা আমাদেরকেও সেই তরিকাই গ্রহণ করতে হবে তবে আপনি কোনো জানাজায় শরিক হলেন সেখানে আপনি নিজেই কাজ করছেন না কিন্তু দেখছেন অন্যরা এই কাজ করছে তখন আপনার করণীয় কি আপনাকে সেই ক্ষেত্রে দুটো কাজের যে কোনো একটা কাজ করতে হবে এক হলো আপনি নাহিয়ানিল মনকার করবেন অসৎ কাজ থেকে নিষেধ করবেন যে ভাইয়েরা তোমরা যেটা করছো এটা বেদাত যার থেকেই শেখো না কেন কোন মসজিদের কোন হুজুর শিখিয়েছে দেখার বিষয় না এটা রাসুল থেকেও প্রমাণিত না সাহাবি তাবে তাবে তাবে থেকে প্রমাণিত না পরবর্তীতে উদ্ভাবিত নবোদ্ভাবিত নব আবিষ্কৃত এটাই বেদাত তো হয়তো নাহি আনিল মুনকার করবেন আর যদি ভয় জাগে যে নাহি আনিল মুনকার করলে মাইট তো একটা মাটিতে পড়বে না দুই একটা পড়লে তাও আবার তুলে দিয়ে দেবেন যদি এই আশঙ্কা হয় তাহলে সেখান থেকে আপনি চলে আসবেন কিন্তু কোনো অবস্থায় তাদের মধ্যে থাকা যাবে না এটা অনেক ক্ষেত্রেই হালত দেখা দেয় বিয়ের অনুষ্ঠানে গিয়েছেন দেখছেন সেখানে দার্জালি কর্মকাণ্ড হচ্ছে হয়তো অসৎ কাজ থেকে নিষেধ করেন আর যদি মনে হয় না নিষেধ করলে তারা তো থামবেই না উল্টো ফেতনার আশঙ্কা আছে চলে আসেন কিন্তু নিষেধও করবেন না সেখানে থাকবেন এটা কোনোভাবেই আপনার জন্য জায়েজ হবে না হাদিসের মধ্যে আছে সুনানে আবিদাউদের হাদিস ما রজলিন رجل ফি কওমিন ইয়ামালু ফিহিম বিল মাআসি ইয়াকদিরুনা আলা আন يغيروا আলাইহি ওয়া লা إلا ইল্লা আসাবাহুমুল্লাহু বিইকাবিন ক্বাবলা আন ইয়ামুতু মাত্র একজন লোক যদি কোনো সম্প্রদায়ের মধ্যে থাকে আর তাদের মধ্যে থেকে গুণা করতে থাকে আর সম্প্রদায়ের বাকি লোকেরা সামর্থ্য থাকা সত্ত্বেও তাকে নিষেধ না করে তাহলে মৃত্যুর আগে দুনিয়াতে আল্লাহ সবাইকে আজাব দেবেন তাহলে একজনের অপরাধের কারণেই যদি সবার উপর আজাব আসে আর যেখানে সবাই অপরাধী মাত্র একজন ছাড়া সেখানে আজাব আসাটাই তো খুব স্বাভাবিক তো এজন্য হয়তো অসৎ কাজ থেকে নিষেধ করবেন যদি থেমে যায় ভালো আর যদি না থামে বা আপনার মনে হয় যে বললেও থামবে না আপনি চলে আসেন কিন্তু তাদের সঙ্গে সঙ্গ দেওয়া আর এটাকে একটা ওজোর বানানো যে না বললেও তো শুনবে না এটা কোনোদিনও জায়েজ হবে না তো এই জন্য এই বিষয়টার উপর লক্ষ্য করা দরকার যে কালিমা হোক কালিমায় শাহাদাত হোক অন্য জিকির হোক ইল্লাল্লাহ ইল্লাল্লাহ হোক আর আল্লাহ আল্লাহ হোক আল্লাহ ইল্লাহ ইল্লাল্লাহ হোক যাই হোক কোনো জিকিরই সেখানে করা যাবে না যেমনিভাবে বিশেষ সময়ে নামাজ পড়া যায় না বিশেষ সময়ে রোজা রাখা যায় না হজের মৌসুম ছাড়া অন্য টাইমে হজ করা যায় না একইভাবে কিছু কিছু জায়গা এমন আছে যেখানে জিকিরও করা যায় না আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের সমাজের মধ্যে যখন কেউ মারা যায় লাশটা যখন ঢাকে অনেক সময় দেখা যায় লাশের গায়ে কালিমা অথবা কোরআনের আয়াত খচিত কোনো একটা চাদর ব্যবহার করে দেখেছেন কিনা এরকম এটা খুব বেশি আমাদের সমাজে প্রচলিত কিন্তু এই যে চাদরটা যে আপনি ব্যবহার করছেন এই চাদরের মধ্যে কি লেখা হয়তো কালেমা লেখা অথবা আয়াত লেখা এটা একটা পবিত্র জিনিস সম্মানিত জিনিস কিন্তু একজন মৃত ব্যক্তি মৃত ব্যক্তি যখন কেউ মারা যায় পাক থাকে না নাপাক হয়ে যায় আচ্ছা পাক থাকুক আর নাপাক থাকুক আপনি কোরআনের একটা আয়াতকে তার পুরো গায়ের উপর বিছিয়ে দিলেন গায়ের মধ্যে পাও তো আছে নাকি আপনার আয়াতের কিছু অংশ তার পায়ের উপর কিছু অংশ তার হাঁটুর উপর কিছু অংশ তার কোমরের উপর আর জীবিত অবস্থায়ও তো এই মানুষটা কোনোদিন কোরআনের আয়াতকে নিজের পায়ে লাগাতো না কিন্তু মরার পর আপনি কালেমাকে আপনি কোরআনের আয়াতকে এমনভাবে তার শরীরে দিয়ে দিলেন যেই সময়ে তার পায়েও লাগছে হাঁটুতেও লাগছে কোমরেও লাগছে আপনি ভাবছেন অনেক মর্যাদার কাজ করে ফেলছেন অথচ আপনি এই কোরআন এবং হাদিসের মান ক্ষুণ্ণ করছেন অবমাননা করছেন এটা শুধু গুণাই না এটা এক ধরনের বেদবিও বটে আর কোনো সাহাবি থেকেও প্রমাণিত না রাসুল থেকেও প্রমাণিত না তো এমন কাজের মধ্যে ফজিলত থেকে আসবে যেই কাজ তারা করেনি ইসলাম তো নির্ধারিত পরিপূর্ণ নতুন কোনো সংযোজনও হবে না বিয়োজনও হবে না তো নতুন করে সংযোজন কেন করছেন জান্নাত তার চেয়ে বড় জান্নাতে তো আর যেতে পারবেন না যে তারা ইসলামের যতটুকু মেনেছেন ততটুকু মেনে মনে হয় ছোট জান্নাতে যাবেন আর আমি আরো কিছু ভার্সন বের করি কিছু জিনিসকে অ্যাড করি তাহলে বড় জান্নাতে যাব আর রাসুল যেই জান্নাতে যাবে তার চেয়ে বড় জান্নাত আর কোনটা সুতরাং এই বিষয়গুলো খুবই বর্জন করা উচিত এর পাশাপাশি অনেক জায়গায় প্রচলিত আছে যখন এই মাইয়াতকে খাটিয়াকে কবরস্থানের দিকে নিয়ে যায় গোলাপ জল ছিটাতে থাকে কেউ আগরবাতি জ্বালায় এমনকি দোকানে যখন কাফনের কাপড় কিনতে যায় ওরা একটা প্যাকেজে বানিয়ে রাখে যার মধ্যে গোলাপ জল আতর তারপরে অন্যান্য জিনিস থাকে কিন্তু এটাও রসুলের সুন্নাহ না সাহাবিদের সুন্নাহ না কেউ যদি এটা করে সুন্নার খেলাফ হবে তো সব ক্ষেত্রে এই কথাটা মাথায় বসালেই হয় যে আমাদের কালেমা কি ছিল কালেমা ছিল লাহ ইল্লাল্লাহ মোহাম্মদুর দেখেন কালেমা কিন্তু এটা ছিল না যে লাইলা হাইল্লাহ মোল্লা মুন্সি রসুল্লাহ লাইলা হাইল্লাহ হুজুর রসুল্লাহ এটা ছিল না ছিল মোহাম্মদুর রসুল্লাহ সুতরাং আদর্শ গ্রহণ করতে হবে নবীর জীবন থেকে নবীর বাইরে গিয়ে কোনো মোল্লাও যদি কোনো আদর্শ শেখায় সেটা আমার কালেমার দাবি না যে সেটা আমি গ্রহণ করব। বরং যদি সেটা গ্রহণ করি কালেমার সঙ্গে সাংঘর্ষিক হবে তো আদর্শ বানাতে হবে কয়জনকে মৌলিকভাবে একজনকে আর তিনি হলেন আল্লাহ রসুল সাল্লাহ আলী হাসাল্লাম হা হ্যাঁ, তার আদর্শ যদি কেউ প্রচার করে কারো জীবন যদি তার জীবনের মতো হয়ে যায় তাকে অনুসরণ করতে দোষের কিছু নেই কিন্তু যেখানে এসে দুটো দুই পথে চলে যাবে রসুলের আদর্শ একটা তার আদর্শ আরেকটা সেই ক্ষেত্রে মুমিনের ইমানের পরীক্ষা তুমি কাকে প্রাধান্য দাও আল্লাহ রসুলকে প্রাধান্য দাও নাকি পরবর্তী যুগের কাউকে প্রাধান্য দাও সুতরাং এই জাতীয় কোনো কাজও সেখানে করা যাবে না যদি কেউ এটা করে থাকে তাহলে এটা শুধু গুণাই হবে না বরং এক ধরনের ব্যাদবি হবে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো খাটিয়া বহন করার ব্যাপারে অনেক নিয়ম সমাজে আবিষ্কৃত হয়ে গেছে আপনারা জানেন কি না আমি জানি না দশ কদম দশ কদম করে হাঁটে দশ কদম পর পর এটা চেঞ্জ করে এমনি এটা ঠিক আছে যে লাশ বহন করার ক্ষেত্রে তার চারোটা প্রান্ত বহন করাটাই উত্তম বিভিন্ন সাহাবির থেকে এই ব্যাপারে বর্ণনা আছে যেমন এক সাহাবি থেকে আছে আবুদারদার রদি আল্লাহ আনহু বলেন যে জানাজার স্বভাবের পূর্ণতা যেই কয়েকটা জিনিসের মধ্যে আছে এর মধ্যে একটা হলো খাটিয়া চারটা খুঁটি বহন করা এটা যে বর্ণনায় আছে বর্ণনা মানুষহী একইভাবে আবদুল্লাহ বিন মাসুদ রদি আল্লাহ তালা আনহু থেকেও এ ধরনের কথা বর্ণিত আছে তো সাহাবিদের থেকে যেহেতু বর্ণিত এর দ্বারা প্রমাণিত হলো যে চারোটা খুঁটি বহন করাটাই উত্তম হবে কিন্তু দশ কদম দশ কদম বা পনেরো কদম পনেরো কদম বিশ কদম বিশ কদম এই সংখ্যাটা রাসুল থেকেও আসেনি সহি সনদে সাহাবির থেকেও আসেনি যেমন আমাদের সমাজে আমরা ছোটবেলায় শুনেছি এই সমস্ত এলাকায় এটা আছে কিনা জানি না পেশাব করার পর অনেকে মেশিন গান ধরে চল্লিশ কদম দৌড়াতে থাকে দেখেছেন কিনা আপনারা যে উনচল্লিশ কদম হলেও হবে না একচল্লিশ কদম হলেও হবে না তাহলে মেশিন গান ধরে মার্চ করতে হবে চল্লিশ বার তাহলে চল্লিশ বার কেন কারো তো এমন হতে পারে যার চল্লিশও কাজ হচ্ছে না পঞ্চাশ দরকার আবার কারো এমন হতে পারে তিরিশ কদম হলেই তার হয়ে যাচ্ছে তো কদমের সঙ্গে এই জিনিসের কি সম্পর্ক কোথেকে আসলো এই কদম সব কিছু তো চল্লিশ দেখে মায়ের পেটেও প্রত্যেক চল্লিশ দিনে পরিবর্তন আসে তবলিগালারাও চল্লিশ দিনের ফজিলত বয়ান করে তাহলে সবই মনে হয় চল্লিশ চল্লিশের বাইরে মনে হয় আর কিছু নেই তাহলে রমজানের রোজা কয়টা রাখেন তিরিশ না চল্লিশ তাহলে সব জায়গায় চল্লিশ মিলাতে চাইলে তো আর আসলে ব্যালেন্স করা যাবে না আর আরেকটা আদবের বিষয় দেখেন নাসাই শরীফের মধ্যে আলাদা অধ্যায়ই আছে যারা সম্মানিত ব্যক্তি যারা গুণীজন তারা সকলের সামনে মেসওয়াকও করবে না কারণ মেসওয়াক করতে চাইলে দাঁত বের করতে হবে আর মানুষের সামনে দাঁত বের করা এটা সুন্দর কোনো দৃশ্য না তাহলে আদবের দাবি এটাই যে মেসওয়াকটাও সবার সামনে করবে না যারা গুণীজন তাদের এর প্রতি লক্ষ্য রাখা দরকার সেখানে মেসওয়াক তো দূরের কথা আপনার বিশেষ অঙ্গ ধরে আপনি হন্টন কর্ম সারিবেন সেটাও আপনি সকলের সামনে যদি করেন এটা কোন ধরনের সৌন্দর্য হবে তাহলে ইসলাম তো সুন্দর খেয়াল করা দরকার যে ইসলামের মধ্যে এমন কোনো বিধান নেই এমন কোনো শিক্ষা নেই যেটা অসুন্দর তাহলে যেই কাজ অসুন্দর এটা কোনো গবেষণা ছাড়াই নিশ্চিত হওয়া যায় সেটা ইসলাম না পরবর্তীতে বের করা হয়েছে ইসলাম বলেছে যে পানি এবং অন্যান্য ঢিলা কুলুপ যারা ব্যবহার করে দুটোর মধ্যে যদি জমা করে উত্তম হবে কথা এতটুকুই কিন্তু এখন এটা নিয়ে হাঁটতে হবে না দৌড়াতে হবে না তিন কদম উপরে লাভ দিতে হবে এরকম কোনো কথা নেই যার যেভাবে সুবিধা করবে কিন্তু এটা ধরে মানুষের সামনে হাঁটাহাঁটি করা কোনো ভদ্রতা না কিন্তু আজকাল এটাকেই মনে করা হয় ভদ্রতা এমনকি মাঝে মাঝে তো দেখেও যে নুরানি মক্তবের বাচ্চারা বয়স হলো ছয় বছর সাত বছর ওদের তো কোনো সমস্যা হওয়ারই কথা না তারপর টিস্যু একটা লাগিয়ে হেঁটে হাঁটছে আর হাঁটছে কেন তাকে শেখানোই হয়েছে এটাই আদব এটাই শুনলাম অথচ এটা আদবও না সুন্নত না এটা একটা অভদ্রতা অসৌন্দর্য পশ্চিমা বিশ্বের সামনে ইসলামের ভিন্ন একটা রূপ উপস্থাপন করা যেগুলো দেখে মানুষ ইসলাম থেকে আরো দূরে সরবে আরে আবার কেমন ইসলাম আমরা তো বাথরুম করে সবকিছু বন্ধ করে আর ওরা দেখি যদি আলাদাও থাকে ভেতর থেকে বের হয়ে সবার সামনে চলে আসে কোনো কোনো এলাকায় তো আল্লাহ হেফাজত করো কেমন হয় মসজিদের পাশে পেশাবখানা বানায় তো পেশাবখানার সাথে রাস্তা থাকে সেই রাস্তা দিয়ে অনেক মহিলারাও চলে অনেক মুরব্বীরাও চলতে থাকে আর এখানে সবাই পেশাব করার পর একই কাজ করে এটা কতটা একটা বিব্রতকর বিষয় যদি পশ্চিমার কোনো সাংবাদিক যদি এই ছবিটা তোলে যে একদিকে একটা মহিলা হেঁটে যাচ্ছে আর একদিকে লঙ্গির ভিতর হাত দিয়ে কেউ এই অবস্থায় আছে তাহলে এটা কেমন একটা দৃশ্য হবে তো তার ইফটিজিং হিসাবে উপস্থাপন করবে যে ইসলাম যৌন হয়রানি শিক্ষা দেয় সুতরাং ভাই একটু বিবেকটাকে কাজে লাগানো দরকার বছরের পর বছর আর যুগের পর যুগ চলে আসলেই সেটা ইসলাম হয়ে যায় না ইসলাম ইসলাম পরবর্তীতে যা কিছু আবিষ্কার হবে সেটা ইসলাম না সেটা ভিন্ন কিছু হতে পারে সেটা ইসলাম না যার কারণে ইসলাম সারা দুনিয়ায় একই রূপ নাকি বাংলাদেশে ভিন্ন রূপ তুরস্কে ভিন্ন রূপ আমেরিকায় ভিন্ন রূপ সারা দুনিয়া ইসলামের কয় রূপ একটাই রূপ কিন্তু বেদাতের রূপ কিন্তু এক না এক এক এলাকার বেদাতিদের আচরণ দেখবেন এক এক রকম বিশ্বাস না হলে আপনাদের আশপাশের কয়েক জেলায় সফর করে দেখেন রাজবাড়ি একরকম ফরিদপুর একরকম মাগুরা একরকম কুষ্টিয়া একরকম পাবনা একরকম এক এক তরিকার এক এক ধরনের বেদাত ইসলাম এক বেদাত কখনো এক হয় না কারণ ইসলাম এসেছে এক সত্তার থেকে আল্লাহ একজন রসুলও একজন জিবরিল নিয়ে এসেছেন তিনিও একজন কোরআনও একটা তাহলে মূল জিনিসটা একই থাকবে কিন্তু বেদাত যেই সকল মাথা থেকে বেরো হয়েছে তারা তো একজন না এক এক দেশের এক একজন যার যেভাবে ভালো মনে হয়েছে সে সেভাবে আবিষ্কার করেছে এজন্য বেদাতে জিকিরের ভার্সনেরও শেষ নেই মাঝে মাঝে অনলাইনে এগুলো ভাইরাল হয় আর কত রকম জিকির কোদানে জিকির লাফানে জিকির এই জিকির সেই জিকির বিভিন্ন স্টাইলের জিকির কিন্তু আল্লাহ রসুলের জিকির সাহাবিদের জিকির এত স্টাইলের ছিল না মৌলিকভাবে একরকমই ছিল তো এজন্য খাটিয়া বহন করার ক্ষেত্রে যদি সম্ভব হয় আমরা চারোটা কি বলে খুঁটি চারোটা খুঁটি বহন করব কিন্তু এর জন্য দশ কদমে যেতে হবে নয় গেলে হবে না এগারো গেলে হবে না বিষয়টা এরকম না হ্যাঁ আবার বহন করতে গিয়ে কখনো যদি এমন হয় যে কষ্ট হয়ে যাচ্ছে একটু থামা দরকার থামার মধ্যেও দোষের কিছু নেই যে অনেকে মনে করে তিনবার থামতে হয় কমও না বেশিও না এগুলো কোনো ভিত্তি নেই সমস্ত কথার যদি প্রয়োজন হয় তিনের চেয়ে বেশিও থামতে পারেন যদি প্রয়োজন না হয় লোক বেশি থাকে একবার না থেমেও কাজ সারা যেতে পারে তো জন্য নিজেদের পক্ষ থেকে কোনো সংখ্যা নির্ধারণ করাও একটা অনুচিত কাজ মার্কাজ দাওয়া থেকেও এই যে জানাজার সময়ে এই যে কালেমা পাঠ করা হয় কালেমায় তৈবা বা কালেমায় শাহাদাত এই বিষয়ে লম্বা এক ফতোয়া জারি হয়েছিল তাদের ফতোয়ার মধ্যে এভাবে শুরু করেছিলেন যে রসুল করিম সাল্লাহ আলী হাসাল্লাম এবং সাহাবাই কেরাম জানাজা বহনের সময় চুপ থাকতেন আখেরাতের চিন্তা মগ্ন থাকতেন ইবনু জুরাইজ রহমতুল্লাহ আলহি বলেন أن النبي صلى الله عليه وسلم তাবি আল জিনাজা الجنازة সুকাত السكات وأكثر হাদিস نفسه নবী করিম সাল্লাহ আলী হাসাল্লাম যখন জানাজার পেছনে চলতেন তখন অধিক চুপ থাকতেন এবং চিন্তায় খুব মগ্ন থাকতেন মুসান্নাফি আব্দুর রাজ্জাক হাদিস নম্বর ছয় হাজার দুইশো বিরাশি এবং মুসান্নাফি ইবনে আবি সাহেবা হাদিস নম্বর এগারো হাজার তিনশো পনেরো হজরত আবু হুরায়রা রদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ ইসলাম এরশাদ করেছেন জানাজার পেছনে যেন শব্দও না করা হয় এবং আগুনও না নেওয়া হয় সুনানে আবি দাউদ হাদিস নম্বর তিন হাজার একশো তেষট্টি মুসনাদে আহমদ হাদিস নম্বর নয় হাজার পাঁচশো পনেরো সুনানে কুবরা বাই হাকি এবং ইবনুল মঞ্জিরের আল আউসাতের এক বর্ণনা থেকে জানা যায় সাহাবাই কেরামের আমল ব্যাপকভাবে এমনই ছিল তারা জানাজার পেছনে যাওয়ার সময় কোনো আওয়াজ করতেন না সুনানে কুবরা বাই হাকি চতুর্থ খণ্ডে চুয়াত্তর নম্বর পৃষ্ঠা আল আউসাত ইবনুল মঞ্জির পঞ্চম খণ্ডে চারশো বাইশ নম্বর পৃষ্ঠা তিন হাজার চৌত্রিশ নম্বর হাদিস এ সমস্ত হাদিস ও আসারের আলোকে ফকিহগণ বলেছেন জানাজার পেছনে চলার সময় মূল কাজ হলো আখেরাতের ফিকিরে থাকা জিকির করতে চাইলে করতে হবে মনে মনে অনুচ্চ স্বরে এক্ষেত্রে জিকির করতে গিয়েও আওয়াজ উঁচু করা মাকরু তো এই ক্ষেত্রে হানাফি মাজহাবের যেই সমস্ত কিতাবের মধ্যে ফতোয়া বর্ণিত হয়েছে সেগুলোর হাওলাও দিয়েছেন সনায় দ্বিতীয় খণ্ড ছেচল্লিশ নম্বর পৃষ্ঠা ফতোয় তাতার খানিয়া তৃতীয় খণ্ড সাঁত্রিশ নম্বর পৃষ্ঠা মুখতারাতুল নওয়াজিল প্রথম খণ্ড চারশো আট নম্বর পৃষ্ঠা ফাথুল কাদির দ্বিতীয় খণ্ড সাতানব্বই নম্বর পৃষ্ঠা ইমদাদুল ফত্তা ছয়শো আটত্রিশ নম্বর পৃষ্ঠা তো এত কিছুর পর আশা করি কারো ভেতরে সংশয় থাকার কথা না সুতরাং কে বুঝিয়েছে কে কবে কি বলেছে এটা দেখার বিষয় না আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো কবর যখন আমরা তৈরি করি কবরের গঠনটা কেমন হবে অনেক জায়গায় দেখেছে বিশাল উঁচু করে কবর বানানো হয় কোথাও কোথাও কবরকে পাকা করা হয় কবরের উপর আলাদা গম্বুজ টাইপের কোনো কিছু নির্মাণ করা হয় তো এই সমস্ত ক্ষেত্রে আল্লাহ রসুলের জামানায় সাহাবিদের জামানায় কি প্রচলিত ছিল রসুল আমাদেরকে হাদিসে কি শিক্ষা দিয়েছেন তো সুনানে আবিদাউদ গ্রন্থের তিন হাজার দুইশো ছয় নম্বর হাদিসে এসেছে কাসেম রহমতুল্লাহ আলহি বলেন দখল তো আলা আয়েশত রদিয়াল্লাহ আনহা আমি আয়েশ রদিয়াল্লাহ আনহার কাছে গেলাম ফাকুলতু আমি তাকে গিয়ে বললাম ইয়া উম্মাহ ইকশিফি আন কাবরিন নবী সাল্লাহ আলী হাসাল্লাম ও সাহিবাইহি রদিয়াল্লাহ আনহুমা আম্মা জান আপনি রাসুল এবং তার দুই সঙ্গী রাসুলের দুই সঙ্গী কে আবু বকর আর ওমর তাহলে যেই সমস্ত ভণ্ডরা বলে বেড়ায় যে রসুলের এই সঙ্গীদের মধ্যে আলীর মর্যাদা সবার চাইতে বেশি এই কথা বলে কি না সমাজের মধ্যে তাহলে তাদের বুঝ তো রাসুলের বুঝ এবং সাহাবিদের বুঝকেও ছাড়িয়ে গিয়েছে মর্যাদা বেশি হলে রাসুলের পাশে তো আলী থাকার দরকার ছিল আবু বকর আর ওমর থাকছে কেন দুনিয়াতেও ছিল মৃত্যুর পরেও আছে কামতের ময়দানেও থাকবে চিরকালই থাকবে তো তারা বলল যে রাসুলের কবর এবং তার দুই সাহাবির কবর আমাদেরকে দেখান ফাকাশাফাত লি আন সালাহাতে তো তিনি আমার সামনে তিনোটা কবর উন্মুক্ত করলেন উন্মোচিত করলেন অনাবৃত করলেন লা মুশরিফা ওয়ালা লাতিয়া মাবতুহাতিন বিবাতহাইল আরসাতিল হামরা এই শব্দগুলো লক্ষণীয় প্রথম বললেন লা মুশরিফা সেটা উঁচু ছিল না বেশি উঁচু ছিল না আবার লাতিয়া মাটির সঙ্গে একেবারে পুরা মিশানো ছিল না তাহলে কেমন ছিল মাবুতু হাতিন হামরা বরং সেটা মাটি হতে সামান্য উঁচু ছিল এক বিঘত পরিমাণ উঁচু ছিল আর এগুলোর উপর ময়দানের লাল কাকড় ছড়ানো ছিল তাহলে দেখা যাচ্ছে কবর উঁচু করা হবে কতটুকু ফোকাহায় বলেন এক বিঘত থেকে শুরু করে শো এক বিঘাত দেড় বিঘত এর উপরে না রসুলের থেকেও বিভিন্ন বর্ণনার মধ্যে এমনটা পাওয়া যায় শব্দ আছে হাদিসের মধ্যে তাসনিম মুসান্নাম অর্থাৎ উটের কুচ দেখেছেন উট না দেখলেও বিভিন্ন মনিটরের মধ্যে তো উটের চিত্রটা দেখার কথা তো উটের কুচ তো দেখেছেন উটের কুচ কয় হাত উঁচু হয় এক বিঘত ছয় এক বিঘত এরকম উঁচু হয় তো হাদিসের মধ্যে বলা আছে যে কবর যে বানাবে তো কবরটা কেমন উঁচু হবে উটের কুজের মতো উঁচু হবে তার মানে পরিমাণটা এক বিঘত বা সোয়া এক বিঘত দেড় বিঘত হবে কেন যাতে করে চেনা যায় এটা একটা কবর কেউ চাইলে জিয়ারতও করতে পারে আবার কারোর দ্বারা যাতে মানহানিও না হয় অর্থাৎ দূর থেকে এটা একটা আলামত বোঝা যায় কবর এবং কেউ যদি চায় যে তার পাশে আর একটা কবর খনন করবে সেটাও করতে পারে আবার যাতে এমন না হয় একটা কবর দেওয়ার পর চেনাই যাচ্ছে না এক সপ্তাহ পর ঠিক সেই জায়গায় খনন করা হলো সেই লাশটা আবার আহত হলো এরকম যাতে না হয় এজন্য সামান্য যতটুকু না হলেই না এক বিঘত পরিমাণটা কি খুব বেশি নাকি মধ্যম হাতের এক বিঘত ইয়া লম্বা হাত দিয়ে মাপলে হবে না আবার ছোট হাত দিয়েও না মধ্যম হাতের এক বিঘত বা শো এক বিঘত এই পরিমাণ উঁচু হবে আলী রদিয়াল্লাহ আনহুকে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনটা দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলেন মদিনায় যে এক নম্বর দায়িত্ব হলো তুমি যত তিন সাল যত মূর্তি যেখানে পাবে সব ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে আসবে কারণ মদিনা ছিল দারুল ইসলাম আর দারুল ইসলামের মধ্যে বাইরে যে কোনো জায়গায় যেন কোনো জায়গায় মূর্তি হোক আর অন্য নামে হোক সেগুলোকে স্থাপন করা যায় না হ্যাঁ যেই সমস্ত উপাসনালয় রাষ্ট্রের পক্ষ থেকে অনুমোদিত ইসলামী রাষ্ট্রের যিনি আমির হবেন যিনি খলিফা হবেন তার পক্ষ থেকে যেগুলো অনুমোদিত তার অনুমতিক্রমে আগ থেকেই বানানো আছে তো সেগুলোর মধ্যে ভিতরে তাদের উপাসনা চলতে পারে কিন্তু এটাকে চারিদিকে ছড়িয়ে দেওয়া এটা মুসলমানদের মধ্যে প্রচার করা এটা মুসলমান সমাজে ইসলামী রাষ্ট্রে এটা কোনোদিনও মেনে নেওয়া হয় না তো রাসুল আদেশ জারি করে দিলেন যেখানে যে মূর্তি পাবে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে আসবে দুই নম্বরে যেখানে উঁচু কবর পাবে এটাকে এভাবে মিটিয়ে দিয়ে আসবে তার মানে এক বিঘত পরিমাণ থাকতে পারে কিন্তু এর চেয়ে উঁচু কবর থাকবে না রাসুল দায়িত্ব দিচ্ছেন কাকে আলী রদি আল্লাহনুকে বেদাতিদের প্রিয় নেতা আলী রদি আল্লাহনুকে তাহলে তোমাদের তো দরকার ছিল এই আদর্শকে গ্রহণ করা ইয়া উঁচা উঁচা করে কবর কেন বানাও এমনকি পিসাব মরলে কবর তো বিশাল উঁচু উপরে গম্বুজ একটা মসজিদের মতো মনে হয় দূর থেকে মাঝে মাঝে আমরাই পেরেশান হয়ে যাই এবারে কুমিল্লা সফরে যাওয়ার সময় এক জায়গায় আমরা থামলাম ভাবলাম মসজিদ আসরে সলাত আদায় করে নেই থেমে দেখি এটা মসজিদ না এটা একটা মাজার শরীফ তাদের তো আবার সবকিছু যাই করা হোক না কেন সবই হয়ে যায় শরীফ সবই হয়ে যায় পাপ ইস্তেমজা শরীফ বাথরুম শরীফ সবই শরীফ তো রাসুল তাকে দুই দায়িত্ব দিলেন এরপর অন্য রেওয়ায়তে আছে আরেকটা অংশ ছিল যেখানে যত ছবি পাবে নেতার ছবি হোক আর পীরের ছবি হোক বাপ মায়ের ছবি হোক সন্তানের ছবি হোক সকল ছবিও মিটিয়ে দিয়ে আসবে এই তিন দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলেন সুতরাং কবরকে বেশি উঁচু করা সুন্নত হবে না বেদাত হবে তারপর কবরকে তার উপরে একটা গম্বুজ বানানো কবরকে পাকা করা বা কবরের ভিতরের অংশ পাকা করা এগুলো সুন্নত হবে না সুন্নতের খেলাফ হবে কালেমার দাবিকে সুন্নতকে অনুসরণ করা না সুন্নতের খেলাফ করা কেউ যদি সব ক্ষেত্রে সুন্নতের খেলাফই করে তার কালেমার কি দরকার তাহলে লাইলাহ এতটুকু মানুক মোহাম্মদুর রসুল্লাহ তো নেই তার জীবনে সেই জন্য এই বিষয়টাও খুব ভালো করে লক্ষ্য রাখা দরকার যে আমরা কবর যখন বানাবো এটাকে খুব বেশি উঁচু করব না আর একটা বিষয় হলো যখন আমরা খাটিয়াটা কবরের দিকে নিয়ে যাব খুব স্পিডেও চলা ঠিক না আবার খুব স্লো মোশনে চলাও দরকার নেই মধ্যম গতিতে চলব অনেক সময় এমন হয় যারা খাটিয়া বহন করে এমন এমন নিয়ম আবিষ্কার করে ফেলে যে অনেক সময় একটু বয়স্ক লোক হলে খাটিয়া বহন করতেও ভয় পায় যে আমি তো ওদের সঙ্গে তাল মিলাতে পারবো না আরে ভাবে কিনা এরকম অথচ এই সুযোগটা তো সকলের জন্য খোলা রাখা দরকার ছিল তো এজন্য খুব স্পিডেও চলবো না যে দেশে আছে ফোর জি আমি চলবো সেভেন জি গতিতে এরকমও হবে না আবার যে না আমরা একটু পিছিয়ে থাকি ওয়ান জি গতিতে এক কদম যাব খরগোশের মতো আবার দুই কদম যাব তিন কদম যাব একটু থামবো ধীরে ধীরে আগাবো এরকমও না মধ্যম গতিতে চলবো যেন মানুষের জন্য বিরক্তির কারণও না হয় আবার কষ্টের কারণও না হয় মাইয়েতকে যখন কবরে শোয়ানো হয় এই ক্ষেত্রে তো শতকরা নিরানব্বই জন মানুষই ভুল করে এমনকি সহি কোনটা এটা যদি বলা হয় সবাই ভাববে এটাই ভুল ভেজাল দুধ খেতে খেতে এখন যদি খাটে দুধ একদিন খাওয়ানো হয় পেট খারাপ হয়ে যায় পরে গিয়ে ধরে কি ব্যাপার কি দুধ দিলে এই দুধ তো ভেজাল দুধ আমাদের অবস্থা হয়েছে এরকম প্রথমত কবর বানানোর নিয়মটাও আমরা হলো ভুল পদ্ধতি আবিষ্কার করে রেখেছি হাদিসের মধ্যে আছে আল্লাহদুলানা অশাকুল গাইরিনা আমাদের জন্য হল লাহাত কবর হ্যাঁ বাকি আমাদের দেশের মাটি যেহেতু দুর্বল যার কারণে লাহাত কবর যদি বানানো হয় অনেক সময়ই দেখা যায় উপর থেকে মাটি ভেঙে পড়ে যায় কবরটা রক্ষণ করা যায় না এজন্য যদি এই ক্ষেত্রে আমাদের দেশের ই ইয়ে অনুযায়ী কবর খনন করা হয় সেটা তো সমস্যা না কিন্তু ভুলটা কোথায় সেটা লক্ষণীয় কবরে যখন লাশ রাখি কিভাবে রাখি চিত করে শুয়ে দিয়ে তারপর তার কাঠটা একটু পশ্চিম দিকে কেবলার দিকে ঘুরিয়ে দেয় ঘুরিয়ে দেয় এটাই প্রচলিত আমাদের সমাজে আচ্ছা, কবরের মধ্যে মানুষ শয়ন করছে দুনিয়ার মধ্যেও মানুষ শয়ন করে মানুষ ঘুমায় শোয়ার ক্ষেত্রে আদব কোনটা আমাকে বলেন দেখি নাকি চিত হয়ে শুয়ে শুধু মাথাটা ডান দিকে ঘুরিয়ে দেওয়া শোয়ার আদব একটাই দুনিয়ায় যে আদব মরার পরও একই আদব দুনিয়ার মধ্যে আবিষ্কার করে রেখেছে এক আদব মরার পরে রেখেছে আর এক আদব অথচ রসুল থেকে সাহাবিদের থেকে এই ব্যাপারে অনেক ধরনের নিষেধাজ্ঞা বর্ণিত আছে মুস্তালকিয়ান আলা জাহরিহি পিঠের উপর চিত করে যেন তাদেরকে না শোয়ানো হয় তাহলে ভাবে দুনিয়াতে যেভাবে শুয়েছ সেভাবেই শোয়াতে হবে তার মানে পুরো শরীরটাই থাকবে কেবলার দিকে শুধু মাথা না তো পুরো শরীর কেবলার দিকে কিভাবে রাখা হবে পন্থা খুব সহজ কবর যেটা বানানো হবে একটা পাশ কেবলার পাশটা একটু গর্ত করা হবে এবং মাইয়াতকে রেখে তার পিঠের দিকটা পিছনের পাশে পূর্ব দিকে ফিরিয়ে দেওয়া হবে তাহলে অটোমেটিকই তার পুরো বডিটা কোন দিকে ফিরে যাবে পশ্চিম দিকে এটা হলো আদব একাধিক হাদিসের মধ্যে সাহাবিদের একাধিক আসারের মধ্যে এই ব্যাপারে স্পষ্ট প্রমাণ বর্ণিত হয়েছে কিন্তু আমি আগেই বলেছি যেহেতু শতকরা নিরানব্বই পার্সেন্ট মানুষ এই ক্ষেত্রে ভুল আচরণ করে এখন সহিটা শুনলেও ভুল ভুল লাগে তো এটা সহি না এটা ভুল তাহকিক করা সহজ কোরআন আমাদের সামনে আছে কোরআনে এই বিষয়ে স্পষ্ট বিধান বর্ণিত নেই হাদিসের মধ্যে আছে সাহাবিদের আসারের মধ্যে বর্ণিত আছে কেউ যদি এই ব্যাপারে কনফিউজ থাকেন কারো যদি সন্দেহ সংশয়ে জাগে যাকে তাকে জিজ্ঞেস না করে যারা যোগ্য বিজ্ঞ প্রাজ্ঞ আলেম মহাক্কিক আলেম বিশেষজ্ঞ আলেম তাদের স্মরণাপন্ন হন এই সমস্ত কিতাব অধ্যয়ন করেন সেগুলো থেকে এই মাসালাগুলো উদ্ধার করেন অন্ধ জীবন আর কতকাল চলবে ইসলাম তো এসেছিল চোখ থেকে অন্ধত্বের পর্দা সরানোর জন্য ইসলাম এসেই শিখিয়েছে এই যে পাথরের পূজা করো পাথর ক্ষতিও করতে পারে না উপকারও করতে পারে না এই যে সূর্যের পূজা করো চন্দ্রের পূজা করো আসমানের পূজা করো আরে তারা সবাই তো আল্লাহর সামনেই উপাসনারত তো এদের পূজা কেন করো ইসলাম এসে মানুষের অন্ধত্ব সরিয়েছে যাকে তাকে পূজা করো না আগে চিন্তা ফিকির করো যেই আল্লাহ তোমার এই কপালটা বানিয়েছেন আল্লাহর খেয়ে আল্লাহর পরে এই কপাল কেন অন্য কারো সামনে নত করবে নতই যদি করতে হয় একমাত্র তার সামনে করো ইয়াকা না আবুদু ইয়াকা নাস্তাইন একমাত্র তোমারই ইবাদত করি তোমারই কাছে সাহায্য চাই লা ইলাহা ইল্লাল্লাহ একমাত্র আল্লাহ ছাড়া আমার উপাসনার উপযুক্ত আমার আরাধনার উপযুক্ত আমার আনুগত্যের উপযুক্ত আমার গোলামি পাওয়ার উপযুক্ত আমার ইবাদত পাওয়ার উপযুক্ত আর কেউ নেই সুতরাং অন্ধত্ব বরণ করা উচিত না অন্ধত্ব চোখ থেকে সরানো দরকার কারো ক্ষেত্রে অন্ধভক্তি সমর্থনযোগ্য না আমরা কোনো কালে এটা বলি না যে আমাদের ব্যাপারে অন্ধভক্তি গ্রহণ করুন কারো ব্যাপারেই না ইসলাম এসেছে অন্ধত্ব সরানোর জন্য চোখ থেকে অন্ধত্ব সরানো দরকার একমাত্র রসুল ছাড়া কারো অন্ধ অনুসরণ করা কোনোদিনও জায়জ হবে না জন্য কবর যেমনিভাবে আমরা খুব বেশি উঁচু করব না কবরের ভেতরে যখন লাশ রাখব লাশ রাখার ক্ষেত্রেও তাকে চিত করেও রাখবো না বরং রাখার পদ্ধতি হলো দুনিয়াতে যেভাবে শয়ন করে মৃত্যুর পরও সেভাবে শয়ন করবে ডান কাঁধে শয়ন করাও সুন্নত কেবলামুখী হয়ে শয়ন করাও সুন্নত আপনি যখন লাশটা চিত করে রাখলেন ডান কাঁধে সুন্নত গেল কোথায় একটা সুন্নত ছুটে গেল হ্যাঁ কেউ যদি এটা অন্তর থেকে মানে যেন সুন্নত পদ্ধতি সেটা যে কোনো কারণে করলো না তাহলে এই কারণে তার গুণা হবে না কিন্তু কেউ যদি মনে করে না সুন্নতি ভিন্নটা তাহলে গুণা হবে তো এই জন্য এই বিষয়টা লক্ষ্য করা দরকার আমাদের যেই সকল আত্মীয় স্বজন এখনো কবরে সাহিত্য আছে যাদের কবরটা হাদিস সম্মত নেই সুন্নাহ সম্মত নেই কবরটা বেশি উঁচু অথবা পাকা যদি আমাদের সাধ্যের মধ্যে থাকে এই ব্যাপারেও সতর্কতা অবলম্বন করা দরকার এটা ইনশা আল্লাহ আমি একটা সদকায় জারিয়ার স্বভাব পাবো কারণ এর দ্বারা সমাজের মধ্যে একটা শূন্য জারি হবে আর একটু আগে আমি হাদিস শুনিয়েছি যেই ব্যক্তি উম্মতের বিশৃঙ্খলার সময় যখন মানুষ সুন্নত ভুলে যায় তখন একটা সুন্নতকেও জিন্দা করবে আমার সুন্নার উপর রাসুল বলছেন আমার সুন্নার উপর সে প্রতিষ্ঠিত থাকবে এটাকে পুনরুজ্জীবিত করবে আল্লাহ তাকে শহীদের মর্যাদা দান করবেন শহীদের মর্যাদা দান করবেন কথাটা যে বলা হচ্ছে এমনি এমনি না কারণ কাজটা খুব সহজ না বেদাতি সমাজে এক একটা সুন্নত কায়েম করতে দেখেন কি পরিমাণ কোরবানি করতে হয় কোনোদিন তো সমাজও ত্যাগ করা লাগতে পারে বিভিন্ন হাদিসের মধ্যে যে ফজিলতগুলো বলা হয় যেমন এক হাদিসে বলা হয়েছে আফদলুল জিহাদি কালিমাত হাক্কিন ইন্দা সুলতান ইন জাইর সর্বোত্তম জিহাদ হলো জালিম বাদশার সামনে সত্য কথা বলা তো মহাদিসিনরা পেরেশান এটা তো জিহাদই না আবার সর্বোত্তম জিহাদ কেন বললেন তার মানে রসুল একটা উপমা দেখাতে চাচ্ছেন একটা দৃষ্টান্ত দেখাতে চাচ্ছেন জিহাদ যেমনিভাবে অনেক কঠিন একটা কাজ একজন জালেম বাদশাহ তাগুদ বাদশাহ না কাফের বাদশাহ না নাস্তিক বাদশাহ না একজন মুসলমান জালিম বাদশার সামনে হক কথা বলা এর চেয়েও কঠিন একটা ব্যাপার তো যেই কাজ যত কঠিন ইসলাম তাতে ফজিলত দিয়েছে তত বেশি হাদিসের মধ্যে আছে জাজা মা বালা যেই কাজের মধ্যে আপদ বিপদ পরীক্ষা যত বেশি সেই কাজের প্রতিদানও তত মহান যার কারণে নামাজেরও ফজিলত রোজারও ফজিলত হজেরও ফজিলত শাহাদতেরও ফজিলত কিন্তু প্রতিটার ফজিলত সমান না নামাজের আল্লাহ অনেক ফজিলত দিয়েছেন এটা নিঃসন্দেহে স্বীকার্য রোজার ব্যাপারে আল্লাহ তালা নিজে বলছেন সৌমুলি ওয়ান আজি বিহি রোজা একমাত্র আমার জন্য বান্দা রাখে নামাজের মধ্যে অন্য সময়ে অনেক সময়ে গলত নিয়ত ঢুকে যেতে পারে লোক দেখানোর নিয়ত কিন্তু রোজার মধ্যে সাধারণত লোক দেখানোর নিয়ত থাকে না কারণ ঘরের দরজা জানালা বন্ধ করে কেউ যদি খাবার দাবার গ্রহণ করে আর মানুষের সামনে রোজাদার সাজে দুনিয়ার কেউ তো জানতেও পারবে না তারপর বান্দা একমাত্র আমার ভয়ে পানাহার থেকে বিরত থাকে তো রোজা একমাত্র আমার জন্য আমি আল্লাহ নিজ হাতে তার প্রতিদান দেবো হজ আরো কঠিন হজের ব্যাপারে বলছেন যেই ব্যক্তি মান হাজ্জালিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজা আকায়মি ওয়ালাদাত যেই ব্যক্তি আল্লাহর জন্য হজ করলো সেই সময়ে কোনো খারাপ কথা বললো না খারাপ কাজও করলো না সে যখন ঘরে ফিরবে সেই দিনের মতো পবিত্র হয়ে ফিরবে যেই দিন তার মা তাকে জন্ম দিয়েছিল শাহাদাতের চেয়ে আরো কষ্টকর যার উপর দুনিয়ার বিবেচনায় কোনো কষ্ট হতে পারে না শহীদের ব্যাপারে বলছেন শহীদের রক্তের ফোটা মাটিতে পড়ার আগেই আল্লাহ তার সব গুণা ক্ষমা করে দিবেন শুধু ক্ষমাই করবেন না দুনিয়ার সকল মানুষ জান্নাতে যাবে কেয়ামতের দিন বিচার আচার হওয়ার পর আর শহীদের মৃত্যু হতে দেরি আল্লাহ তালা সঙ্গে সঙ্গে তার আত্মাকে জান্নাতের একটা সবুজ পাখির ভেতরে ঢুকিয়ে দিয়ে বলেন যাও জান্নাতে বিচরণ করতে থাকো যেভাবে ইচ্ছা সেভাবে তুমি রিজিক ভোগ করতে থাকো যেই কাজের মধ্যে পরীক্ষা যত বেশি যেই কাজের মধ্যে রিস্ক ঝুঁকি যত বেশি আল্লাহ সেই কাজের মধ্যে ফজিলত দিয়েছেন তত বেশি বেদাতি সমাজে সুন্নত কায়েমের চাইতে গুরুতর বিষয় কষ্টকর বিষয় আর কি হতে পারে এজন্য শহীদের মর্যাদা ঘোষণা করে রেখেছে কিন্তু আজকাল এই চেতনা আমাদের থেকে হারিয়ে গিয়েছে যেভাবে চলছে চলুক আমি তো ভালো আছি আমি তো ঠিক আছি সুতরাং মানুষ যা করে করুক গিয়ে আমি ঠিক থাকলেই হলো কিন্তু না কোন কওমের উপর যখন আজাব আসে এই সমস্ত ঠিক থাকা লোকগুলো বাঁচে না আজাব আসলে সবাই ধ্বংস হয় হা হ্যাঁ, কেয়ামতের দিন আল্লাহ হয়তো আপনাকে তাদের থেকে আলাদা করতে পারেন কিন্তু দুনিয়ায় যে আজাব চলে আসবে সেই আজাবের মধ্যে দশজন বিশ জনকে আর ভাগ করা হবে না আয়সরদি আল্লাহ আনহা রসুলকে জিজ্ঞেস করেছিলেন যে কেয়ামতের আগে একটা বাহিনী আসবে মাহাদির বাহিনীকে ধ্বংস করার জন্য মাহাদি সম্পর্কে আমাদের পাঁচ সপ্তাহ ব্যাপী আলোচনা হয়েছে আলোচনা শেষ হয়নি আমাদের এই মৃত ব্যক্তির বিধিবিধান সম্পর্কে আলোচনা শেষ হওয়ার পর পুনরায় সেই আলোচনা আবার ফিরে আসবে একটানা অনেক সপ্তাহ আলোচনা করলে অনেকে ক্লান্ত হয়ে পড়তে পারে বা বিভিন্ন মনোভাব খারাপ মনোভাবও জাগ্রত হতে পারে এজন্য মাঝখানে একটু বিরতি নেওয়া যাক শুধু অন্যথায় বিষয়টা গুরুত্বপূর্ণ কারণ যেই বিষয়গুলো অতীত ইতিহাস সেটাও গুরুত্বপূর্ণ তো যেই বিষয়গুলো চোখের সামনে তার গুরুত্ব তো এর চেয়েও অনেক বেশি কারণ সেটা আল্লাহ তালা সামনে আনবেনি হক এবং বাতিলকে আলাদা করার জন্য ফিল্টারিং করার জন্য তো রাসুল যেমন নিজেই বলে রেখেছেন বা কাকে মুসলিম অন্ধকার রাতে টুকরা টুকরার মতো ফেতনা আসার আগে আমল যা করার করে নাও কারণ যখন ফেতনা চলে আসবে আমল করার তো সময় পাবে না ইমান বাঁচানোই তো দায় হয়ে যাবে অবস্থা এমন হবে মানুষ সকালে মোমেন বিকালে কাফের বিকালে মোমেন সকালে কাফের রজলুদ্দিন হবে আরো দিমিনা দুনিয়া দুনিয়ার সামান্য সামান্য স্বার্থে মানুষ তার দিনকেই বিক্রি করে দেবে এই জন্য এই বিষয়গুলো সম্পর্কে অত্যন্ত সচেতনতা দরকার আর যেই বিষয় যত গুরুত্বপূর্ণ তার মেহনত তত মজবুত হওয়া দরকার যার কারণে ইমানের মেহনত গুরুত্বপূর্ণ আমলের মেহনত গুরুত্বপূর্ণ আখলাকের মেহনত গুরুত্বপূর্ণ কিন্তু গুরুত্বের বিচারে ইমানের মেহনতের উপর কোনো মেহনত দুনিয়ায় হতে পারে না তো বেদাতি সমাজের মধ্যে সুন্নাহ কায়েম করা অনেক জটিল ব্যাপার কিন্তু আর ফজিলত সামান্য না শহীদের মর্যাদা দিয়ে রেখেছেন এটা কোনো চারটিখানি কথা না আমাদের অবস্থা হয়েছে এমন ফজিলত শুনতে শুনতে শুনতে এখন আর ফজিলত আসলে ভেতরে রেখাপাতি করে না যারা ব্যাংকে চাকরি করে সবসময় টাকা গোনে ওদের কাছে এক লাখ টাকার বান্ডিল এটা কোনো টাকাই না কিন্তু যেই মানুষ নুন আনতে পান্তা ফোরায় সেই মানুষের হাতে আপনি এক লাখ টাকার একটা বান্ডিল তুলে দেন মাঝে মাঝে হয় না ওই যে হারাম লটারিতে জিততে অনেকে অনেক টাকার মালিক হয়ে যায় সইতে না পেরে অনেক সময় হার্ট ফেলও করে বসে অজ্ঞান হয়ে যায় চোখ থেকে পানি ঝরতে থাকে বিশ্বাস করতে পারে না কারণ তার কাছে এর কদর আছে তো আমাদের অবস্থা হয়েছে এরকম ফজিলত শুনতে শুনতে শুনতে এখন আর ফজিলত শুনলেও খুব স্বাভাবিক লাগে অথচ আল্লাহ রসুলের সাহাবিরা আমাদের মতো এত ফজিলত জানতেন না তো যখন যেটা শুনতেন সেটার পথে নিজেকে উৎসর্গ করে দিতেন না দিতে পারলে ভেতরে তাদের অশ্রুপাত হতো চোখে অশ্রুপাত না ভেতরে অশ্রুপাত হতো যেমন একবার গরিব সাহাবিরা এসে রসুলের কাছে বললো আল্লাহ রসুল আমরাও নামাজ পড়ি বড়লোকরাও নামাজ পড়ি আমরাও রোজা রাখি তারাও রোজা রাখে কিন্তু আল্লাহ তাদেরকে সহায় সম্পদ দিয়েছেন তারা সদকার সব অর্জন করে নিচ্ছে আমরা তো এটা পাচ্ছি না রসুল বললেন পেরেশান হওয়ার কিছু নেই ভয় পাওয়ার কিছু নেই মনোবল হারানোর কিছু নেই আল্লাহ তাহলে তোমাদের জন্য ভিন্ন দরজাও খোলা রেখেছেন তুমি তোমার মুসলমান ভাইয়ের সঙ্গে হাসি মুখে কথা বলো আল্লাহ সৎকার স্বভাব দিবেন সকাল সন্ধ্যা জিকির করো আল্লাহ সৎকার স্বভাব দিবেন আরও এরকম অনেক আমল রসুল বলে দিলেন কিন্তু একটা আমল করতে পারেনি এজন্য পেরেশান হয়ে গিয়েছিলেন আউস এবং খাজরাজ মদিনার দুই গোত্র আউস যেই কাজ করতো আনসারি সাহাবি আউস যদি কোনো একটা ভালো কাজ করত খাজারাজ পরেশান হয়ে যেত যতক্ষণ পর্যন্ত তারাও সেরকম একটা কাজ না করতে পারত তাদের খাবারও হজম হতো না ঘুমও আসতো না এমনকি যখন আউস গোত্র প্রসিদ্ধ সাতেমে রাসুল কাব বিন আশরাফকে জাহান নামে পাঠিয়ে দিল খাজরাজ গোত্র পেরেশান যে আজ কাব বিন আশরাফ তো চলে গিয়েছে তার মতো লোক কোথায় খুঁজে পাবো পরে সার্চ করতে করতে করতে অনেক পরে গিয়ে পেল হ্যাঁ রাফে ইবনা আবিল হোকাইক সেই ব্যক্তিও হলো কাব বিন আশরাফের মতো জঘন্য একজন ব্যক্তি যা আল্লাহ রসুলকে গালি দেয় মুসলমানদের বিরুদ্ধে কাফেরদের কুসকে দেয় রসুলকে কটাক্ষ করে কবিতা লেখে সাহিত্য চর্চা করে তারা ভাবলো জান্নাত কামনের একটা সুযোগ আর এই সুযোগ যদি হাতছাড়া করে ফেলি আওস আমাদের চেয়ে আগে বেড়ে যাবে তা আল্লাহ কোরআনে আদেশে দিয়ে রেখেছেন ওসারে ও প্রতিযোগিতা করো ধাবিত হও ইলা মাগফিরাতিমির রব্বিকুম তোমার রবের ক্ষমার দিকে এবং জান্নাতের দিকে নেক কাজে ভালো কাজে পরস্পর প্রতিযোগিতা করো গাড়ি বাড়ির ব্যাপারে প্রতিযোগিতা না ভালো জব খোঁজার ব্যাপারে প্রতিযোগিতা না ব্যবসার ক্ষেত্রে অগ্রবর্তী হওয়ার ব্যাপারে প্রতিযোগিতা না ভালো কাজের ব্যাপারে প্রতিযোগিতা তো এজন্য বেদাতি সমাজ এক একটা সুন্নত কায়েমের জন্য মেহনত করা দরকার এমনকি এর জন্য যদি আমার নিজেকে কোরবান করতে হয় সেই জীবন ব্যর্থ না সেই জীবন সফল তার হাসর হবে সিদ্দিক আকবরের সঙ্গে যে সিদ্দিক আকবর আল্লাহ রসুলের ইন্তেকালের পর আল্লাহ রসুলের দুনিয়া থেকে চলে যাওয়ার পর যখন মানুষজন বলতে শুরু করলো যে আমরা জাকাত তো দিব কিন্তু জাকাত বাইতুল মালের প্রতিনিধির কাছে দেব না বর্তমান যে খালিফা তার প্রতিনিধির হাতে তুলে দেব না নিজেদের জাকাত নিজেরা আদায় করব তখন সিদ্দিক আকবর বললেন আল্লাহর কসম আমি সিদ্দিক আকবর তাদের বিরুদ্ধে যুদ্ধে নামবো যারা সালাত এবং জাকাতের মধ্যে পার্থক্য করে যে আল্লাহ রাসুলের যুগে যেভাবে নামাজ পড়েছে এখনো সেভাবে নামাজ তো পড়বে কিন্তু রাসুলের যুগে যেভাবে জাকাত দিয়েছে এখন সেভাবে জাকাত দেবে না অন্য সাহাবিরা বলল এখন এটা সময় না কত বড় বড় ফেতনা নাস্তিক হয়ে যাচ্ছে মানুষ দলে দলে মোরতাদ হয়ে যাচ্ছে ইসলাম ত্যাগ করছে ইসলামী রাষ্ট্রের সীমানা অরক্ষিত হয়ে পড়েছে আগে এই কাজগুলো সামাল দিন সিদ্দিক আকবর বললেন তোমরা কেউ যদি আমার সঙ্গে না যাও আমি একা সিদ্দিক আকবর তাদের বিরুদ্ধে যুদ্ধ করব তো এই জন্য ইসলামের যত বিধান আছে যত বিধান প্রতিটা বিধানের ব্যাপারে সচেতনতা দরকার যতদিন আমরা বেঁচে আছি ইসলামের একটা বিধানও মরতে পারে না আয়ান কসুদ্দিন ও আনা হাইয়ন আবু বকর বলেছিলেন আমি আবু বকর জীবিত থাকতে ইসলামের মধ্যে এতটুকু ক্ষতি হবে এতটুকু ত্রুটি ঢুকবে কোনো দিনও আমি মেনে নেব না যার কারণে একটা কাজ আমি করি না একটা খাবার আমি খাই না সেটা আলাদা বিষয় কিন্তু কোনো একটা বৈধ বিষয়কে যদি কেউ অবৈধ বানিয়ে ফেলে মুসলমান মাত্রই সেটার বিরুদ্ধে প্রতিবাদ এবং প্রতিরোধ গড়ে তুলতে হয় এক সাহাবি তার ছেলেকে শোনাচ্ছেন রাসুল দুব্বা পছন্দ করতেন কদু রাসুল কদু পছন্দ করতেন তো তিনি নিজের অভ্যাস বর্ণনা করার জন্য বললেন ওল্লাহি ইন্নিলা ওহিব্বুদ দুব্বা আল্লাহর কসম আমি দুব্বা পছন্দ করি না সেই সাহাবি তার উপর উত্তেজিত হয়ে গেলেন এমনকি তার মৃত্যু পর্যন্ত তার সঙ্গে ছেলের সঙ্গে আর কখনো কথা বলেননি আবদুল্লাহ ওমর রদি আল্লাহ আনহুর এক ছেলের সঙ্গেও তার এরকম হয়েছে তিনি রাসুলের হাদিস শোনাচ্ছেন আর তারা কোনো একটা যুক্তি দিয়ে বা নিজের অভ্যাস বর্ণনা করছে যদিও এটা বিরোধিতা না কিন্তু বাহ্যিক চোখে মনে হয় বিরোধিতা এই বাহ্যিক বিরোধিতাকেও তারা সয়ে নেয়নি আল্লাহ যে জিনিসকে হালাল করেছেন দুনিয়ার কারো অধিকার নেই সেটাকে হারাম করার আর আল্লাহ যেটাকে হারাম করেছেন দুনিয়ার কারো অধিকার নেই সেটাকে হালাল করার আল্লাহ রসুল যে সুন্নত রেখে গিয়েছেন দুনিয়ার কারো অধিকার নেই সেটাকে পাল্টে ফেলে কোনো বেদাত উদ্ভাবন করা সবগুলোই নিষিদ্ধ তো আজকাল নিজেরা ভালো থাকার ফিকির করি কিন্তু আল্লাহ রসুলের সুন্নতগুলো যে মরে যাচ্ছে এই সুন্নতগুলো সংস্কার করা দরকার নবায়ন করা দরকার এই চিন্তা চেতনা আমাদের মধ্যে থেকে হারিয়ে গিয়েছে অথচ হাদিসের মধ্যে আছে নিশ্চয়ই আল্লাহ প্রত্যেক শতাব্দীতে এমন সব মানুষদেরকে পাঠান যারা দুনিয়াতে এসে দিনের সংস্কার করেন সংস্কার কেন করতে হয় আচ্ছা মোবাইলে চার্জ কেন দিতে হয় দুই লাখ টাকা দিয়ে যদি একটা মোবাইল কিনি দামি আইফোন যদি একটা কিনি তাহলে এক চার্জ দিলে তো মনে হয় বছরের পর বছর চলবে নাকি চার্জ সবসময় দিতে হয় চার্জ না দিলে যত দামি মোবাইলই হোক না কেন সেটা থেকে ফায়দা ভোগ করা যায় না তো ইসলাম ইসলামের যত্ন নিতে হয় সংস্কার করতে হয় যদি করা যায় ইসলামটা সুরক্ষিত থাকে যদি না করা যায় অনেক আগাছা জন্ম নেয় যার কারণে মূল ইসলামের গতিটাও ক্ষুণ্ণ হয়ে আসে এবং মানুষও ইসলামের দিকে খুব বেশি অগ্রসর হতে পারে না কারণ ইসলামের মধ্যে সৌন্দর্য আছে সুন্নার মধ্যে সৌন্দর্য আছে যেই সৌন্দর্য দেখে মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করবে কিন্তু বেদাতের মধ্যে কোনো সৌন্দর্য নেই এই বেদাত দেখে দুনিয়ার কাফেররা কোনোদিন ইসলাম গ্রহণ করবে না এজন্য অনেক সময় দেখবেন বেদাতিদের সঙ্গে আমাদের এই সমস্ত অঞ্চলে এই সমস্ত দেশে হিন্দুদেরও অনেক মিল পাওয়া যায় হিন্দুরাও তাদের উৎসবে যায় তারাও হিন্দুদের উৎসবে যায় হিন্দুরা বলে আমরা করি মূর্তির পূজা তোমরা করো ব্যক্তির পূজা একই তো ঘুরে ফিরে পূজাই তো তুমি দাও মাজারে সেজদা আমি দেই মন্দিরে সেজদা সমস্যা নেই তুমি আমার ভাই আমি তোমার খালু তো এই জন্য বেদাত দেখে কোনো মানুষ ইসলামের দিকে আকৃষ্ট হবে না কিন্তু সুন্নার মধ্যে সৌন্দর্য আছে সুন্নার মধ্যে আল্লাহ এমন পাওয়ার রেখেছিলেন যে সেটা দেখে মানুষ দলে দলে ইসলামের দিকে আকৃষ্ট হবে তো এই জন্য সুন্নার উপর নিজে চলাও দরকার আর সুন্না প্রতিষ্ঠার মেহনতও করা দরকার আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান